সুরা আল বালাদ রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে না আমি শপথ করিতেছি এই শহরে আর অবস্থা এই যে হে নবী তোমাকে এই শহরে হালাল বানাইয়া লওয়া হইয়াছে ওয়া وما ولد لقد خلقنا الإنسان في كبد আরও শপথ করিতেছি পিতার এবং সেই সন্তানের যাহা তাহার ঔরসে জন্মগ্রহণ করিয়াছে বস্তুত আমি মানুষকে অত্যন্ত কষ্ট ও শ্রমের মধ্যে সৃষ্টি করিয়াছি أيحسب أن لن يقدر عليه أحد সে কি ধারণা করিয়া লইয়াছে যে তাহার উপর কাহারও ক্ষমতা চলিবে না يقول أهلكت مالا لبدا সে বলে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ উড়াইয়া দিয়াছি أيحسب أن لم يره أحد সে কি মনে করে যে কেহ তাহাকে দেখে নাই ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين আমি কি তাহাকে দুইটি চক্ষু একটি জিহ্বা এবং দুইটি ওষ্ঠ দেই নাই আর আমি কি তাহাকে দুইটি স্পষ্ট পথ দেখাই নাই فلاقتحم العقبة কিন্তু সে দুর্গম বন্ধুর পথ অতিক্রম করার সাহস করে নাই তুমি কি জানো সেই দুর্গম বন্ধুর পথটি কি কোন গলাকে দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত করা কিংবা উপবাসের দিনে কোনো নিকটবর্তী ইয়াতিম বা ধুলিমলিন মিসকিনকে খাবার খাওয়ানো ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة সেই সঙ্গে সামিল হওয়া সেই লোকদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং যাহারা পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয় أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة এই লোকেরাই দক্ষিণপন্থী আর যাহারা আমার আয়াতসমূহ মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বামপন্থী عليهم نار مؤصده তাহাদের উপর আগুন একেবারে আচ্ছন্ন হইয়া থাকে